রক্ত রাঙা আকাশ দেখে ভাই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা দিনের লাগে সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়ায় হলো পাগল পারা দিনের লাগে সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়ায় হলো পাগল পারা মক্কা ছেড়ে মদিনায় দেশান্তরী হয়ে যায় মক্কা ছেড়ে মদিনায় দেশান্তরী হয়ে যায় মক্কা ছেড়ে মদিনায় দেশান্তরী হয়ে যায় তবেই তো পেল সোনার মদিনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা টাটা হেরি কেন কমল তুলিতে দুঃখ বিনা লাভ হয় কি মহিতে কাটা হারি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে আগুনেতে পুড়িয়ে শত আঘাতে আগুনেতে পুড়িয়ে আঘাতে আগুনেতে পুড়িয়ে শত আঘাতে তবেই তো পাবে খাঁটি সোনা রক্ত রাঙায় আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত আকাশ দেখে ভয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা ইটের পরে ইট দিয়ে হয় প্রাসাদ রচনা সকল ইটের হয় না আবার একই ঠিকানা ইটের পরে ইট দিয়ে হয় প্রাসাদ রচনা সকল ইটের হয় না আবার একই ঠিকানা মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুঁড়ো হয় কেহ মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুঁড়ো হয় কেহ মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুঁড়ো হয় কেহ তবেই পূরণ হয় মনোবাসনা রক্ত রাগায় আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাগায় আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাগায় আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা